হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ আমি বলি ও মাইয়া বুরকা না পরিয়া রাস্তায় কেন বের হও বলো বেহায়া হইয়া আমি বলি ও মাইয়া বুরকা না পড়িয়া রাস্তায় কেন বের হও বলো বেহায়া হইয়া মাইয়া বলে ডাকিয়া ডিজিটাল পাইয়া মাইয়া বলে ডাকিয়া ডিজিটাল পাইয়া কাউকে কি আর করে না বুরকা তো বাই পড়ে না হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয়ে অস্ত্রেরই কারখানা ভাই গুলাগুলি করে দেখো কত লোক আহত হয় কলেজ বিশ্ববিদ্যালয়ে অস্ত্রেরই কারখানা ভাই গুলাগুলি করে দেখো কত লোক আহত হয় কলেজ বিশ্ববিদ্যালয়ে অস্ত্রেরই কারখানা ভাই গোলাগুলি করে দেখো কত ছাত্র মারা যায় এই তো হলো ডিজিটালের আসল রো রে ভাই হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ প্রেমিকার প্রেমিকা ডিজিটাল পাইয়া তারকে দেখো বসিয়া দুজনে মিলিয়া প্রেমিকার প্রেমিকা ডিজিটাল পাইয়া পার্কে দেখো বসিয়া দুজনে মিলিয়া বিস্কুট কইরা বাদাম চিবাই কত মজা করিয়া হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ অফিস আদালতে দেখো ডিজিটালের চুয়া ভাই আদালতে গেলে পরে সঠিক বিচার নাই রে নাই অফিস আদালতে দেখো ডিজিটালের চুয়া ভাই আদালতে গেলে পরে সঠিক বিচার নাই রে নাই অফিস আদালতে দেখো ডিজিটালের চুয়া ভাই ঘুষ ছাড়া তো অফিসেতে চাকরি পাওয়া বড় দায় ডিজিটালের ক্যাটাগরি বোঝা বড় মুশকিল ভাই হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ বিদ্যুৎ খাতে বিদ্যুৎ নাই বিদ্যুৎ ছাড়া ডিজিটালটা কেমন করে চলবে হাই বিদ্যুৎ খাতে বিদ্যুৎ নাই বিদ্যুৎ ছাড়া ডিজিটালটা কেমন করে চলবে হাই জনগণের ভুগান্তি যে আর কোন শেষ নাই চাউলের দামটা কমবে কোথায় পানির দামটাও বেড়ে যায় হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ হাই ডিজিটাল বাংলাদেশ